দুয়ার খুলে বের করা স্বাভাবিক নিয়ম ঘরের দুয়ার দিয়ে ঘরে ঢুকা স্বাভাবিক নিয়ম কিন্তু এখানে ফেরেস্তা ঘরের দুয়ার দিয়ে বের হলেন না দুয়ার দিয়ে ঢুকলেন না ঘরের ছাদ ফাঁক করে সেখান দিয়ে ঢুকলেন শুরু থেকেই ইশারা হচ্ছে কথার দিকে যে সামনে যে ঘটনাগুলো ঘটতে যাবে সব ঘটনা অলৌকিকভাবে ঘটবে এগুলো সাধারণ মানুষের যুক্তিতে নাও আসতে পারে এখান থেকে আল্লাহ রাসুলকে বের করে হাতিমে কারবায় নেওয়া হলো হাতিম হল কাবা শরীফের উত্তর পার্শ্বে চাঁদের ন্যায় বেকা একটি ওয়াল ঘেরাও জায়গা এই জায়গাটি কারবার শুরু লগ্ন থেকে কারবার ভিতরেরই অংশ ছিল কিন্তু কারবার ষষ্ঠবার নির্মাণের সময় মক্কার কোরাইশারা নির্মাণ করেছিল তখন মক্কায় ছিল খুব অভাব অনটন অভাবের কারণে কাবা আগে যত বড় ছিল অত বড় করে এরা নির্মাণ করতে পারেনি কিছু জায়গা ছেড়ে দিয়ে নির্মাণ করেছে এই ছেড়ে দেয়া জায়গাকে বলা হয় হাতিম এখানে সৈয়দেনা জবিহুল্লাহ হজরত ইসমাইল আলা নাবিগিনা আলাইহি সালাতু ওয়াসালাম এবং তার আম্মাজান হজরত হাজারা সালামের কবর জগতের শ্রেষ্ঠতম জায়গায় এই দুই মহামনীষীর কবর কত বড় ভাগ্যবান যাই হোক এখানে নিয়ে হুজুরের সিনা মোবারক চিরে ফেলা হলো যেভাবে আমরা ওপেন হার্ট সার্জারি করি ওই যুগের জন্য কারো সিনা এভাবে চিরে ফেলা কল্পনার বাইরে ছিল আরেক অলৌকিক ঘটনা সিনা চিরে সিনা থেকে তার তলব মুবারক বের করা হলো হাট বের করা হলো হাট বের করে জমজমের পানে দিয়ে ধোয়া হলো ধোয়ার পরে এই হাটে হ্যাকমত খায়ের ইত্যাদি ঢুকানো হলো যে পরিমাণ ঢুকানো সম্ভব আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের শুরু লগ্ন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত অ্যালেম যত বিদ্যা বুদ্ধি এই জগতে আসবে সব কিছু একা তাকে দেয়া হয়েছিল বরং এর থেকেও আরও বেশি দেয়া হয়েছে তো ওই যোগ্যতা জমজমের পানি দিয়ে হাটকে ধোয়ার পর হাটের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছিল গত জুমায় বলেছিলাম যে তার কলব মুবারককে জমজমের পানি দিয়ে ধোয়ার অর্থ আমার দাদা উস্তাদ মহাদ্দেসুল আসর হজরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহেমহুল্লাহ বলেন সেখান থেকে বোঝা যায় হাউজে কৌসারের শরবত থেকেও জমজমের পানির ফজিলত বেশি যদি ওইটার ফজিলত বেশি হইত তাহলে হাউজে কৌসারের পানি দিয়েই তার হাট ধৌত করা হতো তা না করে জমজমের পানি দিয়ে ধোয়ার অর্থ হইল জমজমের পানির ফজিলত ওর থেকেও বেশি আল্লাহ রব্বুল আলমী জগৎবাসীর জন্য একটি অমূল্য সম্পদ অদ্বিতীয় ন্যামত রেখে দিয়েছেন জমজমের কূপ জগৎবাসী বুঝলে এই কূপ অনেক রকম বৈশিষ্ট্যের অধিকারী যেমন এই কূপের পানি সম্পর্কে হাদিসে উল্লেখ আছে শিফা উন লিকুল্লে দা সমস্ত রোগের জন্য আরোগ্য বয়ে আনে যদি ওই এতে অন্তরে নিয়ে এই পানি পান করতে পারি তাহলে সমস্ত রোগের আরোগ্য এই পানি দ্বারা হয়ে যায় এই পানির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আমাদের যখন পিপাসা হয় পানি পান করলে পিপাসা মিটে কিন্তু ক্ষুধা নিবারণ হয় না আর ক্ষুধা হলে ভাত কিংবা রুটি খাইলে ক্ষুদা মিটে পিপাসা নিবারণ হয় না তো ভাত রুটির মধ্যে ক্ষুদা নিবারণের বৈশিষ্ট্য আছে কিন্তু তৃষ্ণা মেটানোর বৈশিষ্ট্য নেই পানির মধ্যে তৃষ্ণা মেটানোর বৈশিষ্ট্য আছে ক্ষুদা মেটানোর বৈশিষ্ট্য নেই দুই বস্তুর মধ্যে এই দুইটি বৈশিষ্ট্য আছে একটি হইল দুধ দুধ পান করলে ক্ষুদাও মিটে পিপাসাও মিটে আরেকটি বস্তু হলো জমজম কূপের পানি এই পানি পান করলে ক্ষুদাও মিটে এই পানি পান করলে তৃষ্ণাও মিটে হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তাল আনহু যখন মক্কায় রমা আসেন আবুজর হেফারি রাজি আল্লাহ আনহু যখন মক্কায় রমা আসেন তিনি তখন দীর্ঘ চল্লিশ দিন যাব ছিলেন মুসাফিক কোথায় খাবেন কোথায় থাকবেন হারমের আশেপাশে থাকতেন আর খাওয়ার ব্যবস্থা ছিল জমজমের পানি দীর্ঘ চল্লিশ দিন জমজমের পানি পান করেছিলেন কোনো খাবার তিনি বক্ষণ করেননি তো জমজমের পানির মধ্যে খাওয়ার বৈশিষ্ট্য আছে পানের বৈশিষ্ট্যও আছে এবং তার আরও কিছু আশ্চর্যতম বৈশিষ্ট্য যত দিন যায় ততই বৈশিষ্ট্যগুলো বেরিয়ে আসে জাপানের টোকিও বার্সিটির একজন পানি গবেষক বিজ্ঞানী উনি জমজমের পানি গবেষণা করে আরও কিছু আশ্চর্য তথ্য প্রকাশ করেছেন তার মধ্যে একটি তথ্য হইল পানিকে যদি আমরা অন্য পানির সাথে মিশাই বা অন্য বস্তুর সাথে সংমিশ্রণ করি তো পানির বৈশিষ্ট্যের মধ্যে ব্যবধান ঘটে পানির মধ্যে চিনি মিশাইলে একরকম বৈশিষ্ট্য পানির মধ্যে লেবুর রস মিশাইলে আরেক রকম বৈশিষ্ট্য এসব গোলের ভুষি মিশাইলে আরেক রকম বৈশিষ্ট্য তাল মিস্ত্রি মিশাইলে আরেক রকম বৈশিষ্ট্য বেল মিশাইলে আরেক রকম বৈশিষ্ট্য কিন্তু জমজম কূপের পানির ব্যাপারে তিনি বলতেছেন জমজম কূপের পানির সাথে যাই কিছুই মিশান না কেন জমজমের বৈশিষ্ট্যের মধ্যে কোনো ব্যসকম ঘটে না আপন অবস্থায় বহাল থাকে এমনকি আমরা যদি পানি এখন যে অবস্থায় আছে এর থেকে আরও পাতলা করি তো তার বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে এখন যে অবস্থায় আছে পানিকে যদি আরও ঘন করি তার বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে কিন্তু জমজম কূপের পানির ব্যাপারে তিনি বলতেছেন আমি এক হাজার গুণ বেশি পাতলা করে দেখেছি আগে যে বৈশিষ্ট্য ছিল এক হাজার গুণ বেশি পাতলা করার পরও ওই বৈশিষ্ট্যই বিদ্যমান রয়ে গেছে কোনো ব্যবধান ঘটেনি এমনকি জমজম কূপের পানির সাথে অন্য পানি মিশাইলে ওই পানি নিজের বৈশিষ্ট্য সব হারিয়ে ফেলে জমজমের বৈশিষ্ট্য ওই পানির মধ্যেও তারা এক করে তার মানে আমরা যে জমজমের পানি মক্কায় মোকারমা থেকে এনে বিতরণ করি শেষের দিকে গিয়ে পানি কিছু মিশানোই লাগে যতই পানি বেশি আনি টান পড়ে যায় চাহিদা থাকে বেশি তাই মিশেই তো অনেক সময় মনের মধ্যে ক্ষুদুর বুদুর থাকে সন্দেহ থাকে যে পানি যে মিশাইলাম এটা তো আর অরিজিনাল জমজমের পানি রইল না কিন্তু ওই বিজ্ঞানীর গবেষণা অনুপাতে দেখা গেছে যতই পানি মিশাই জমজমের সামান্যতম পানীয় যদি এর মধ্যে থাকে পুরাটাই জমজমের বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসে কোনো ব্যস্কম তার মধ্যে ঘটে না আর এক আশ্চর্য ব্যাপার হইল যে এই জমজমের পানি <clears throat> যেখান থেকে আমরা উত্তোলন করি একটি কুয়া জমজমের কূপ এই কূপ থেকে প্রতি সেকেন্ডে আট হাজার লিটার পানি আপনি তুলতে পারেন তার মানে মিনিটে প্রায় চার লক্ষ আশি হাজার লিটার এক মিনিটে চার লক্ষ আশি হাজার লিটার করে যদি আপনি পানি তোলেন এরপরে পানির মধ্যে কোনো ঘাটতি আর কমতি দেখা যায় না অন্যান্য কূপ থেকে এত পানি তুললে কূপ শুকিয়ে যায় কিন্তু জমজমের কূপ একটু পানি নিচে নামে আবার উপরে উঠে চলে আসে পানি শুকায় না বর্তমানে মক্কায় মোকাররমা থেকে মদিনায় মোনাওয়ারা লাইন পানির লাইন জমজমের লাইন নেয়ার চেষ্টা চলছে লাইনের আগ পর্যন্ত পঞ্চাশটি লরি যে পানি বহন করে শুধু পানি নেওয়া আসা করতেছে সবসময় সারা বিশ্বের মানুষ বছরে ওমরা সহকারে প্রায় দুই কোটি মানুষ ওইখানে হাজিরি দেয় এই দুই কোটি মানুষ তো কমপক্ষে পাঁচ লিটার করে জমজম নিয়ে আসে কেউ দশ লিটার আনে কেউ আরও বেশিও আনে এরপরে ওইখানে থাকা অবস্থা যথাসাধ্য জমজমের পানি পান করার চেষ্টা করে এই দুই কোটি মানুষ যেমন আমরা আলহামদুলিল্লাহ পর্যন্ত যত গেছি সব সময় ওইখানে যতদিন ছিলাম মক্কায় মক্কা রমা থাকিয়ার মদিনায় মোনাওয়ারা জমজমের পানিয়ে পান করছি অন্য পানি সাধারণত পান করিনি এই দুই কোটি মানুষ সব সময় জমজমের পানি পান করতেছে এবং হাজার হাজার মানুষ উজু করতেছে হারমের ভিতরে যে জমজমের পানির ব্যবস্থা দেখবে অনেক মানুষ ওইখানে উজু করতেছে বাইরেও জমজমের পানির বোতল দিয়ে অনেকে উজু করে আবার কাপড় ডোই এহরামের কাপড় নিয়ে আসার সময় এই কাপড়টাও সাধারণত মানুষ জমজমের পানি দিয়ে ধুয়ে আনে এই হিসাবে সব মিলাইলে দেখবেন কত কোটি কোটি লিটার এই পানি উত্তোলন হচ্ছে জমজমের কূপ থেকে কিন্তু আজ পর্যন্ত কূপটি শুকায়নি তার পানি কমে না আল্লাহ আব্বুল আলমিন যে হক তার দিন ইসলাম যে সত্য তার একটি বড় প্রমাণ জমজমের কূপ একবার জমজমের কূপে এক হাফসি লোক পড়ে গিয়েছিল পড়ে সে মারাই গেছে হুজুর সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের জমানায় এখন লোকটিকে তোলার পর শরীয়তের বিধান হইল কোনো কুঁয়ায় যদি মানুষ পড়ে মারা যায় তো কুয়ার সমস্ত পানি নাপাক হয়ে যায় এখন সমস্ত পানিগুলো তুলে ফেলতে হবে নতুন করে পানি আসলে ওইটা পাক থাকবে এখন যেহেতু একজন ইথিওপিয়ার মানুষ পড়ে মারা গেছে এই হিসাবে সমস্ত পানি নাপাক হয়ে গেছে আল্লাহ রাসুল হুকুম দিলেন যে পানি সবগুলো উঠাই ফেলতে হবে এখন পানি সারাদিন তুলতেছে যতই তুলে কুয়া তো শুকায় না আমরা যেরকম পুকুর দিঘি ইত্যাদি সিঁচি এক দুই দিন পর পুকুরটা শুকিয়ে যায় পানি সব বের করে ফেলি কিন্তু এই কুয়ার পানি যতই উঠানো হয় কুয়া তো শুকায় না পানি কমে না তারপরে আরেকজন মানুষকে নিচে নামানো হইল তিনি নেমে দেখতেছেন যে বাইতুল্লাহ শরীফের দিক দিয়ে একটা ছিদ্র কুয়ার মধ্যে এই ছিদ্র দিয়ে খুব জোরসোরে পানি কুয়ার দিকে আসবে বাইতুল্লাহ শরীফ থেকে কূপটির দূরত্ব মাত্র চল্লিশ হাত এই চল্লিশ হাত দূর থেকেই এই পানি জোরসোরে আসতে পানি বন্ধ হওয়ার নয় তো আন্দাজ করা গেল যে এখন কুয়ায় কি পরিমাণ পানি আছে ওই পরিমাণ পানি বের করে দেয়া হলো আর বাকি পানি আপন অবস্থায় রয়ে গেল এই জমজম কূপ মনে হয় বায়তুল্লার নিচ থেকে কিসের সাথে সংযোগ আছে আল্লাহ পাকি ভালো জানেন যাই হোক এভাবে অরহ পানি উঠতেছে আর একটি বৈশিষ্ট্য হইল পানি যেখানে ঢেলে দিবেন পানি আস্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ে মাটি চুষে পানিকে এদিক সেদিক নিয়ে যায় কিন্তু জমজম কূপের বৈশিষ্ট্য হইল এই পানি যেখানে আছে এখানেই সীমাবদ্ধ থাকে চুষে অন্যদিকে পানি নেওয়া হয় না অন্য পানি তো চুষে নেয় এই পানি চুষে নেয় না যদি চুষে নিত তো সারা পৃথিবী ভিজে যেত কিন্তু পানির তো শেষ হইত না তো জমজম কূপের এতগুলো বৈশিষ্ট্য আরও হাজারো লাখো বৈশিষ্ট্য হত আছে যত দিন যাবে অতই তার বৈশিষ্ট্য নতুন নতুন বৈশিষ্ট্য বেরিয়ে আসবে বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে এই পৃথিবীতে এর থেকে বিশুদ্ধতম পানি এর থেকে উপকারী পানি আর কোথাও নেই এমনকি বরফ বলা পানি বৃষ্টির পানি এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি বিশুদ্ধতম পানি জমজম কূপের পানি তো এই কূপ থেকেই পানি তুলে ওই পানি দিয়ে হজরত রাসুল আকরাম সাল্লাহ আলহে ওয়াসাল্লামের ফলব মুবারককে ধুয়ে পরিষ্কার করে এলাম একমত এবং খায়ের তার ভিতরে ঢুকিয়ে দেয়া হয় তাই তার এলাম একমতের সাথে জগতের কোনো এলাম একমত কখনো কুলাইতে পারেনি এবং তার ওয়ারিসদের এলাম একমত ওলামায় কেরাম এদের এলেম একমত জ্ঞান তো দুনিয়ার কোনো এলেম একমত জ্ঞান বিজ্ঞান কুলাইতে পারেনি ইনশা আল্লাহ কেয়ামত পর্যন্ত পারবেও না এখান থেকে বোরাক আনা হইল হুজুরকে বোরাকে করে নিয়ে যাওয়া হবে বাইতুল মুকাদ্দার হুজুর বোরাকে উঠতে চাইলেন বোরাক একটু মান অভিমান করল মনে হয় যেন পিঠে নিবে না হজরত জিবরিল আমিন বলছেন বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতেছেন এর আগে এর থেকে উত্তম ব্যক্তি তোমার পিঠে কখনো আরোহণ করেনি তো বোরাক লজ্জায় ঘামে একেবারে ভিজে গেছে যা এরপরে বোরাক তাঁকে পিঠে নিয়ে চলছে বাইতুল মোকাদ্দাসের দিকে এই চলার গতি কেমন ছিল চলার গতি ছিল আমাদের দৃষ্টির গতি থেকেও আরো দ্রুত আমাদের দৃষ্টির গতি কি পরিমাণ এটা এখনো বের করা যায়নি আলো আজ পর্যন্ত মানুষের ধারণা আলোর গতি সবচেয়ে বেশি তাই এটাকে বলে কারেন্ট টিপ দেওয়া মাত্র ওইখানে জলে টিপ দেওয়া মাত্র ওইখানে গড়ে মনে হয় একটুও দেরি হয় না কারণ এক সেকেন্ডে আলো পথ অতিক্রম করে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ দুই লক্ষ চুরানব্বই হাজার চৌহত্তর কিলোমিটার প্রায় তিন লক্ষ কিলোমিটার হইল আলোর গতি এটাকেই সবচেয়ে বেশি দ্রুত গতি মনে করা হয় কিন্তু আমাদের চোখের দৃষ্টির গতি এর থেকেও দ্রুত দ্রুত হবেই না বা কেন আমরা চোখ খুললে দেখি চোখ বন্ধ করলে দেখি না অন্ধকার দেখি বা আলো আসলে দেখি আলো সরে গেলে অন্ধকার আসলে দেখি না তো চোখের ভিতরে কালো রঙের ভাতের মাড়ের ন্যায় একরকম পিছলা পানি আছে গরুর চোখ মাছের চোখ মুরগির চোখ কাটলে দেখবেন ভিতরে কালো রঙের পিছলা পানি বাতের মাড়ের ন্যায় এটা আমার আপনার চোখও আছে তো এইটাই হইল দেখার মূল শক্তি তো এইটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন কিছু দেখা যায় না এক জায়গায় জমাট বাঁধলে দেখা যায় তো আলো আসা মাত্র এক জায়গায় জমাট বাঁধে আলো সরে যাওয়া মাত্র ছড়িয়ে পড়ে তাই আলো আসা মাত্র দেখি আলো সরে যাওয়া মাত্র দেখি না তো এই যে ভাতের মারের নেয় কালো রঙের পিছলা পানিটা ছড়িয়ে পড়ে আর জমাট বাঁধে তার গতি হল প্রতি সেকেন্ডে বারো হাজার মাইল যদি আমার আল্লাহ নিয়ন্ত্রণ না করতেন তো এক সেকেন্ডে এটা এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আর জমাট বাঁধে বারো হাজার মাইল দূরে চলে যেত এই দ্রুত গতি তো আমাদের দৃষ্টির গতি আলোর গতি থেকেও অনেক বেশি এই জন্যই তো চোখ খুললে সামনে যা আছে একসাথে দেখা যায় যদি দৃষ্টির গতি ধীর হইত তো আগেরটি আগে পরেরটি পরে এইভাবে সিরিয়াল অনুযায়ী দেখতাম একসাথে দেখার মানে দৃষ্টির গতি অসাধারণ দ্রুত দৃষ্টির গতি যে পরিমাণ দ্রুত ছিল মেয়ারাজের রাত্রে আল্লাহর নবী সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের ভ্রমণের গতি এর থেকেও দ্রুত ছিল হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই তাঁর প্রসিদ্ধতম রচিত কিতাব ও সেতার মধ্যে উল্লেখ করেছেন তাঁর ভাষায় সবে বরেণ্য সাজ ফলকে দরগুজার بتم کی نجا اب ملک برگزار چنا گر میں درتی ہے قربت رام کدھر سدر جبری لذو بازمان بگفتا پر اتر مجا لم نمان بدو گفت سالا رے بیت الحرام کہ اے حامل وحی برتر حرام چندر دوستی مخلصم یافتی عنا نمز صحبت چرا تافتی বগুপ্তাপরাতর মাজালাম নামাম বমাম ধমকে নিরু এ বালাম নামাম আগার এক্সারে মো এ বরতর পারাম রোগে তাজাল্লি বসোজাত পরাম ও রোগে তাজাল্লি বসোজাত পরাম ওই চোখের দৃষ্টির গতি থেকেও আল্লাহ নবীর ওই দিনে রওয়ানার গতি ছিল আরও দ্রুত এই দ্রুত গতিতে চলছেন হজরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম সফর সঙ্গী এবং তার পাশে আরো অনেক ফেরেস্তাও ছিলেন এভাবে চলতেছেন চলতে চলতে এক জায়গায় গিয়ে দেখতেছেন এক ঘুড়া তাকে ডাকতেছে তো একটু আমার কথা শুনুন আমার কাছে আসুন হজরত জিবিল আমিন বললেন এর ডাকে সাড়া দিবেন না সামনে চলেন তো আরো একটু দূর গিয়ে দেখে এক বুড়ি ডাকতেছে বুড়ি আমার দিকে আসুন একটু কথা শুনুন জিবরিল আমিন আলাহ সালাম বললেন এর কথা শুনবেন না সামনে চলুন তো এই বুড়াকে আর বুড়িকে এই বুড়া হলো বুড়া শয়তান কারণ শয়তানের বয়স তো আমাদের আদি পিতা আদম আলাহি সালাম থেকেও বেশি তো সে আপনাকে তার দিকে একটু মাইল করতে চাইতেছে ধাবিত করতে চাইতেছে তো আপনি তার দিকে ধাবিত হইলে মুসিবত আছে সমস্ত উম্মত তার দিকে ধাবিত হবে তো এই বুড়া দেখেন পয়গাম্বরকে পর্যন্ত তার দিকে ধাবিত করার চেষ্টায় মোটেও ত্রুটি করেনি কি পরিমাণ বুড়া শয়তান এরপরে বুড়ি যে ডাক দিল সে কে হজরত জিবরিল আমিন আলহিসাল্লাম বললেন এই বুড়ি হইল দুনিয়া তো দুনিয়ার বয়স আর এই সামান্যই আছে এই থুত্তুরি বুড়ি অল্প কয়েকদিন পরে মারা যাবে এই দুনিয়ার বয়স আর অল্প বাকি আছে কিছুদিন পরে তেয়ামত হবে এর ডাকে সাড়া দিবেন না কারণ আপনার আগমন তো দুনিয়ার জন্য নয় আপনার আগমন তো দুনিয়ার মানুষগুলো যাতে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক করতে পারে এই জন্য দুনিয়ার ডাকে সাড়া দিলে আপনার উন্নতারাও দুনিয়াদার হবে তো ওই বুড়ির ডাকেও সাড়া দিল না আল্লামা সাহেব ফুরুদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাই তাঁর রচিত কিতাব পান্দে নামার মধ্যে উল্লেখ করেছেন জালে দুনিয়া চু অরু সারা সেতাস দর্দ রোজে শোয়ে দিগার খাসেতাস দর্দ রোজে শোয়ে দিগার খাসেতাস তো দুনিয়া হইল একটি বুড়ি নতুন বধুর নেয় কোনো বুড়িকে যদি বিয়ে দেয় তো তাকে একটু মেকআপ টেকআপ করে ঠোঁটে রং মং লাগাইয়া এরপরে চুলে তেল টেল দিয়া শ্যাম্পু টেম্পু দিয়া নতুন শাড়িটাই হরাইয়া যুবতী বানাইতে চায় যাতে স্বামী আকৃষ্ট হয় এটা তো <clears throat> এই নতুন বধুর বৈশিষ্ট্য তো এই বুড়ি নতুন বধু বেচারি এমনি বুড়ি হয়ে গেছে কেন ওই দুই চার দিন ঘরে এক স্বামীকে ডিভোর্স দেয় এরপরে আরেক স্বামীর কাছে বিয়ে বসে তার লাভ কি তার লাভ হলো নিজেও কিছু নতুন নতুন স্বামীর স্বাদ গ্রহণ করা আর হলো মানুষদেরকে দোকা দেয়া তো নিজে বানাওয়াট করে সাপ সাজে নিজকে নিজে দেখায় আমি আসলে সুন্দরী যুবতী বাস্তবে সুন্দরী যুবতী নয় তুতুরি বুড়ি তো এই বুড়ি দু চার দিন পরে এক সাম তো এক লাভ তো হইল নতুন স্বামীর নতুন সাপ আর এক লাভ হলো প্রতি বিয়েতেই তো কিছু না কিছু আনা পায় অনেক মহিলা এরকম আছে মোহরানার আশায় এক স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক স্বামী তালাশ করে মোহরানা পাবে এদের ইজ্জত বরণের দরকার নেই টাকা হইলে চলে তো শাহেখ ফরিদ আফতার রহমতুল্লাহ এলাই বলেন এই দুনিয়াটা এরকম বুড়ি নববধূ বধূ সেজে সাজসজ্জা করে মানুষকে তার দিকে ডাকে দুই চার দিন পর তাকে তালাক দিয়ে পেটের ভিতরে ঢুকাইয়ে হজম করে আরেক নতুন স্বামী ডাকে আমাদের আগে যারা দুনিয়া ছিল কেউ এখন আছে নেই সব হজম হয়ে গেছে দুনিয়ার পেটে জমিনের পেটে আবার আমরা নতুন করে এসেছি আমাদেরকে হজম করবে আমাদের পরে আবার নতুন প্রজন্ম আসবে তো এইটাই দুনিয়ার বৈশিষ্ট্য زال দুনিয়া চো অরু সারা সেতাস দর্দ রোজে সোহে دیگر খাস তাস দর্দ রোজে সোহে দিগার খাস তাস দুই দিন পর পর নতুন স্বামী চায় তাহলে এমন বুড়ির ধোকায় যে পড়ে এ কি আসলে বুদ্ধিমান যারা আসলে হুঁশিয়ার আর চালাক বুদ্ধিমান এরা এমন ধোকায় পড়ে না তাই এই দুনিয়ার ধোকায় কোন নবী এবং নবীর সত্যিকারের ওয়ারি যারা এরা করতে পারে না দুনিয়ার ধোকায় পড়া বুদ্ধির পরিচয় হয় না এটা নির্বুদ্ধিতার পরিচয় এক বুজুর্গকে জিজ্ঞেস করা হইল জনাব এ দুনিয়াটা কি জিনিস একটু যদি বুঝাই দিতেন ব্যাখ্যা বিশ্লেষণ সহকার তো বুজুর্গের ভাষায় জিজ্ঞেস করা হচ্ছে হালে দুনিয়া রা বপুরসি দাম্মা নাজ জানা এ গোপ্তয়া খা বা দেস্তেয়া আফসানা এ তো উনি দুনিয়া বুঝাইতেছেন তো দুনিয়া তো হলে একটা স্বপ্ন কিরকম স্বপ্ন তো আপনি শুইছেন মিরপুরে ঘুম আসছে স্বপ্ন শুরু হয়েছে কি স্বপ্ন তো প্লেন ট্রেন ব্যতীত এমনি নিজে উঠতে উঠতে আমেরিকা পৌঁছে গেছেন স্বপ্ন এরকম দেখা সম্ভব কিনা সম্ভব আমেরিকা পৌঁছার পর গ্রিন কার্ড পাইছেন নাগরিকত্ব পাইছেন সামনে ইলেকশন আপনি প্রার্থী হয়েছেন তো হয়েছেন ছোটো মোটো পদে নয় একেবারে প্রেসিডেন্ট পদে প্রার্থী ইলেকশন হইল ভোট গণনা শেষ গণনার পর দেখা গেল আপনার ভাগের ভোটেই বেশি আপনি এখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেলেন এরপরে হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্টের আসন গ্রহণ করলেন প্রেসিডেন্টের কুর্সি গ্রহণ করছেন আর কি লাগে একটু পরে স্বপ্ন শেষ গুম ভাঙছে দেখে যে মিরপুরে চিরা কাতার মধ্যে শুয়ে আছে কোথায় গেল আমেরিকার প্রেসিডেন্টগিরি তো এগুলি সব ছিল স্বপ্ন তো দুনিয়াটাও এরকম আমি মনে করি এখন আমি যুবক আমার গায়ে কত শক্তি বাকি সব তুচ্ছ মনে হয় <clears throat> এখন আমি শিল্পপতি কোটি কোটি টাকার মালিক আর অন্য লোকদের আমার কাছে মশামাছির মতো মনে হয় না এখন আমি ক্ষমতাসীন আমার কথায় হ্যাঁ, কয়েক লাখ আর্মি পুলিশ বিডিআর ইত্যাদি উঠে আর বসে আমার আর কি লাগে না হ্যাঁ, এখন আমি অনেক কিছু তো এগুলো স্বপ্ন যখন এই চক্ষু বন্ধ হবে আসল চক্ষু খুলবে দিব্যি চক্ষু খুলবে স্বপ্ন ভাঙবে তখন দেখবে আমি ছোট্ট একটি গর্তের ভিতরে অন্ধকারে মাটির মধ্যে শুয়েছি এতদিন যে আমার এই শক্তি ছিল এতদিন আমার এই ক্ষমতা ছিল এতদিন আমার এই অর্থ ছিল এগুলো সব স্বপ্ন ছিল তো যা বা দেশতে যা এ কথা বা দুনিয়াটা হলো বাতাসের নেয় বাতাস আসতেছে শো শো আওয়াজ কি যেন একটা আসতেছে বাতাস আসলো চলে গেল না বাতাস দেখলেন না বাতাস ধরতে পাইলেন এমনি ধরলে কি বাতাস ধরা যায় ধরা যায় না যতই দূরবীন দিয়ে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকান বাতাস কি দেখা যায় দেখা যায় না ঠিক এরকম দুনিয়াটা শো করে আমার কাছে আসতেছে শক্তি আমি এখন বিশ্ব চ্যাম্পিয়ন শোঁ শোঁ করে আমার কাছে আসতেছে অর্থ আমি এখন অনেক বড় ধনকূপ শোঁ শোঁ করে আমার কাছে আসতেছে ক্ষমতা আমি এখন আমেরিকার প্রেসিডেন্ট অনেক বড় ক্ষমতাসীন কিন্তু আসলো আর চলে গেল আমি ঢুকে গেলাম অন্ধকার কবরে এখন কোথায় ক্ষমতা কোথায় শক্তি কোথায় সম্পদ কিছুই রইল না এগুলো বাতাসেন নেই তিন নম্বর আরেকটি দৃষ্টান্ত দেন গোস্তে ইয়া খা ইয়া বা দেশে ইয়া আফসানা এ কথা এগুলো হইল সব ইচ্ছা কাহিনী পর্দার ছবি আপনি এখানে একটি মেশিন ফিট করছেন ওই ওয়ালে পর্দা টানাই রাখছেন তো দেখা যায় যুদ্ধ চলতেছে দুই দেশের সন্ধ্যের মধ্যে খুব তুমুল লড়াই যুদ্ধ এরা পরাজিত হয়ে গেল ওরা জিতে গেল কত লোক মারা গেল একটু করে মেশিন বন্ধ পর্দা সাদা ওই লাশ কিছু নেই এখন লাশও নাই কোথায় হার কোথায় জিত কিছুই নেই এগুলো সব ছিল পর্দার ছবি তো দুনিয়াটাও এরকম আমি এখন কত শক্তিশালী কত সম্পদশালী কত ক্ষমতাসীন হ্যাঁ অন্যের সাথে যুদ্ধ করে আমি কুলিয়ে যাই আমার সাথে কেউ কুলিয়েতে পারে না আমি সব সময় জয়ী হই অন্যরা আমার শক্তির সামনে পরাজিত হতে বাধ্য এই সব কিছু যখন দুই চক্ষু বন্ধ হয় কবরের অন্ধকারে পৌঁছে তখন দেখে এগুলো সব ছিল এই পর্দার ছায়ার নেয় এগুলোর বাস্তবতা বলতে কিছু নেই এখন আমি খালি হাত মাটিতে শুয়েছি পুনরায় বুজুর্গকে জিজ্ঞেস করা হইল বাস গো ইয়াম হালে আকাশ গো কে দরবায় দিল বাস বাস গো ইয়াম হালে আকাশ গো কে দরবায় দিল বাস গোস্তে গৌলেস্তে দিবেস্তে ইয়া দিওয়ানা এ তো যারা এই দুনিয়া নিয়ে দৌড়ে এদেরকে একটু বুঝাই দেন তো এরা কেমন তো বুজুর্গ বলতেছেন এরা তো হইল এদেরকে দিয়াগুতে পাইছে দিয়াগুতে পাওয়া মানে তো আগের যুগে এখনকার যুগের ন্যায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দোকানপাট থাকতো না পাঁচ সাত মাইল দূরে দূরে হাট বসত সপ্তাহে একদিন কিংবা দুই দিন লোকেরা ওইখানে হাটে যেত বাজার সদাই করে রাত্রে বাড়ি ফিরত এটা ছিল আগের যুগের নিয়ম তো রাত্রে বাজার সদাই করে বাড়ি ফিরার সময় অনেক সময় দেখা যেত যে আজকের হাঁটায় কোনো ক্লান্তি নেই কোনো দুর্বলতা নেই খুব দ্রুত গতিতে হাঁটা চলতেছে এই অল্প সময়ের মধ্যেই বাড়ি পৌঁছে যাব একটু পরে আজানের আওয়াজ শোনে মোয়াজেন আজান দিতেছে তো মোয়াজেনকে গালি দেয় তো মোয়াজেন দিশারাইছে সন্ধ্যা রাতে হজরের আজান দেয় গালি দেয় দিশারাইছে কে মোয়াজেন কিছুক্ষণ পরে দেখে পূর্ব আকাশে সূর্য উঁকি মারছে আলো ছড়িয়ে করতেছে এখন দেখে যে আরে দৃষ্ট মোয়াজান হারাইনি দৃষ্ট আমি হারাইছি নিজের গ্রাম থেকে উল্টা দিকে দশ মাইল চলে আসতো এইভাবে বুতে ধরে রাস্তা রাস্তায় ঘুরেছে আগের যুগে এখন কমে গেছে তো কয়ে দুনিয়ার পিছনে যারা দৌড়ে এদের কয়ে দিয়া গুতে পাইয়া ঘুরেছে কিন্তু এরা তো মনে করে বুতে ফেসে এই মৌলবীর গোষ্ঠীকে বুতে ফেসে তবলিগলাদেরকে বুতে ফেসে হকানি পীর আর মুরিদদেরকে বুতে ফেসে মসজিদে যারা যাওয়া আসা করে মুসল্লিদেরকে বুতে ফেসে টুবিদাইওয়ালাদেরকে এদেরকে বুতে ফেসে বেদি সইয়া গড়ে আর আমরা কত বুদ্ধিমান কত বুদ্ধিজীবী তা সোজা রাস্তায় চলতেছি কিন্তু যখনই এই সূর্য উঠবে অন্ধকার দূর হবে আলো জ্বলবে কবরে যাওয়ার পর তখন দেখবি আসলে বুতে তো ওদেরকে পাইনি বুতে তো আমারে পাইছি আমি না উল্টা দিকে আসছি ওরা তো সোজাই চলছে ওরা তো জান্নাতের পথে চলছে আমি উল্টা পথে চলি এখন জাহান নামের পথে গোফতে যা গাউল এসতে ইয়া দি বেসতে ইয়া না এ কতবার সে নিজেই বুধ বুধ যখন কাউকে ধরে তো দেখবেন কি পরিমাণ ক্যাটাগরি দেখায় কত বড় বাহাদুরি দেখায় যে আমি তো একে নিয়েই ছাড়বো যাকে ধরছে তাকে নিয়ে যাবো একটু পরে কবিরাজ আনা হয় খনকার আনা হয় খনকার কানির আঙ্গুলে কষে একটি বাঁধে বান্ধিয়ে বলে যাবি কি যাবি না বল কয় জি যাবো একে নিয়ে যাবো তো একে তো দেয়া যাবে না শেষমেশ কয় কি আচ্ছা ঠিক আছে একে না দিলে অন্তত একটি গরু দেন আমি গরুটি নিয়ে যাই তো গরুও পাবি না তো শাস্তি আর একটু বাড়ায় সহ্য করতে না পেরে বলে জি জনাব আমি সেটা দিয়ে আসি গরুও লাগবে না একটি ছাগল দিলেই চলে তো সেগুলো ভাবি না শাস্তির মাত্রা আরও বাড়ায় এখন সহ্য করতে না ফেরে বলে দুই জনাব দেখতেছি এ শুধু একটি মুরগি দিয়ে দেন তাহলে যাই তো মুরগিও ভাবি না শেষমেশ আরও শাস্তি বাড়ানোর পরে বলে জনাব এই মুরগি টুরগি লাগবে না আমি এমনি জাতি রাজিয়েছি আমাকে ছয় দেন চলে যাই তো এমন জাতি পারবি না তুই কি তো একখানা পুরানো জুতে আনো পুরানো জুতা আনে অথবা একখানা পুরানো ঝাড়ু নাও ঝাড়ু তার মুখে পুরানো জুতা আর পুরানো জাড়ো তুলে দেয় আমাদের কুমিল্লা নোয়াখালীতে পুরানো জড়োকে বলে ঠুন্ডা হিসা এই ঠুন্ডা হিসা তার মুখে তুলে দাও এরপরে এই ঠুন্ডা হিসা এই ঝাড়ু আর এই পুরানো জুতা মুখে নিয়ে তারপরে বাগে প্রথম কত বড় বাহাদুর সাত দিল যে রুগী নিয়েই যাবে সে এখন শেষমাস কিসমতে কি পুরানো ঝাড়ু আর পুরানো জুতা এটা দুই পয়সা মূল্য নেই ঠিক তেমনিভাবে ভাবে যারাই দুনিয়ার পিছনে দৌড়তেছে কি বেটাগিরি দেখায় আমি এখন বিশ্ব চ্যাম্পিয়ন আমার কত শক্তি আমার এখন কত সম্পদ আমি শিল্পপতি আমার এখন কত ক্ষমতা আমার কথায় মানুষ উঠে আর বসে দুই চার দিন পরে যখন এই বুটটা নামে তো তখন দেখে আসলে তো আমি বুঝছিলাম এখন আমার কোথায় গেল শক্তি এখন আমার কোথায় গেল সম্পদ এখন আমার কোথায় গেল ক্ষমতা এখন দেখি শেষমেশ আমার কপালে একখানা টুন্ডা হিসা আর একখানা পুরানো জুটা দুনিয়াবাসী তো দেখতেছে যে ফুলের মালা গলায় নিয়ে ক্ষমতায় বসে জুতার মালা নিয়ে ক্ষমতা ছাড়ে দেখতেছেন ফুলের মালা দিয়ে বসে ক্ষমতায় আবার শেষমেশ নামার সময় ভালো জুতাও মারে না পুরানো জুতা মারতে মারতে নামায় এরকমও তো হয়েছে দুনিয়াতে গঠন তিন নম্বর বুজুর্গ দৃষ্টান্ত দেন গোপতে যা গাউলেস্তে ইয়া দি ভেস্তে ইয়া দিওয়ানা এ কতবার সে হলে একটা আস্ত পাগল পাগল কখনো নিজকে পাগল ভাবে পাগল মনে করে আমি সবচেয়ে বড় বুদ্ধিমান আমার থেকে বুদ্ধিমান আর কেউ নেই আমাদের পাগলা গারত হেমায়তপুর পাবনায় এখানে গেছিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সাথে ছিলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে গেছেন তো ঢুকার পর এক আদা পাগলের সাথে সাক্ষাৎ আদা পাগল জিজ্ঞেস করে জনাব আপনাদের পরিচয় কি কেন আসছেন এখানে হ আমি তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ইনি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী তোমাদেরকে দেখতে আসছি দেখা অল্প হ এখানে নতুন নতুন আসলে কত দাবি দাওয়া নিয়ে আসে কিছুদিন থাকলে ওষুধপত্র খাইলে ঠিক হয় তার মানে এই ছাগলের দৃষ্টিতে নতুন আরো দুই ছাগলের আমদানি হয়েছে তো ছাগল তো মনে করে সব ছাগলের গোষ্ঠী আমি একমাত্র ভালো মাঝে মধ্যে দেখেন না আমাদের এলাকায় আছে ছাগল ডাস্টবিনে দাঁড়িয়ে প্রেসিডেন্টের বাসন দেয় আমি প্রেসিডেন্ট কি জোরে সোরে বাসন আসলে দেখবেন ফরনে লুঙ্গিও নেই বাসন দিতেছে প্রেসিডেন্টের কিন্তু যখন এটা নামে তখন বোঝা রে কোথায় প্রেসিডেন্ট ভবন আমি তো ময়লার স্তূপে দাঁড়াই আছি আর কোথায় আমি প্রেসিডেন্ট আমার পরনে তো লুঙ্গিও নেই আমি তো ছিলাম পাগল তো থাকলামির নাম লেগুতে আসে আকবর পর্যন্ত হে সবচেয়ে বুদ্ধিমান বাকি সব পাগল তো দুনিয়াদারও মনে করে আমি একমাত্র বুদ্ধিমান কোটি টাকা নিমিষে কামাই ফেলি নিমিষে ক্ষমতা দখল করতে পারি নিমিষে একজনকে পরাজিত করতে পারি এখন আমি কত বুদ্ধিমান আরে মৌলবীর গোষ্ঠীরা তাবলিগলারা এখনো গাঠি নিয়ে নিয়ে মসজিদে মসজিদে ঘুরে এখনো মৌলবীর আলিফ বাতা তা নিয়ে ব্যস্ত আছে মাদ্রাসায় কোরআনার আদিস পড়ে এগুলো সব হলো পাগল আমি একমাত্র বুদ্ধিমান কিন্তু যখনই কবর জগতে পৌঁছে তারে পাগলামি নামে তখন দেখে যে আসলে তো বুদ্ধিমান ওরাই ছিল পাগল তো আমি ছিলাম ওরা তো সোজা রাস্তায় হেঁটে জান্নাতের মালিক হয়ে গেছে আর আমি পাগল হয়ে এখন না জান্নাত চাইলাম না কিছু পাইলাম জাহান্নাম ছাড়া আমার আর কোনো গতি নেই তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে মেহরাজে যাওয়ার পথে এ দুনিয়াটাও ডাক দিয়েছিল যে একটু আসো আমার কথা শোনো আল্লাহ রাসুল আসেননি শোনেননি তাই তিনি কামিয়াব এখনও যারা দুনিয়ার ডাকে সাড়া দিবে না তারাও ওই রাসুলের আদর্শে আদর্শবান হওয়ার কারণে তারা কামিয়াব আর যারা সাড়া দিবে এরা নাকাম বাস্তবে পাগলের গোষ্ঠী আল্লাহ রব্বুল আলমিন সহি বুঝে আমল করে আমাদেরকে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন